বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে কবিরা গুণাগুলো সম্পর্কে আলোচনা করছিলাম কারণ কবিরা গুণাগুলো আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে অনেক অবলীলা ক্রমে অনেকের অবজ্ঞা আর অনিচ্ছা সত্ত্বেও আর অনেকে হয়তো জানিও না কবিরা গুণা তাই বিভিন্নভাবে তা আমরা উস্কে দিচ্ছি নিজেরাও করছি আর এই জন্যে অপরাধবোধ বেশি তৈরি হচ্ছে আমাদের মাঝে কিন্তু তৌবা করার চেতনা নেই অপরাধ বেশি করার প্রবণতা তৈরি হচ্ছে তৌবা করার চেতনা আমাদের মধ্যে হচ্ছে না আর তাই তো বিভিন্ন ধরনের গজব আর আজাব আমাদের মাঝে আসছে জীবন সংকীর্ণ হয়ে আসছে পৃথিবী প্রশস্ত হওয়া সত্য আমাদের জন্য ছোট হয়ে আসছে রব্বুল আলমীদের নিয়ামত অনেক দিক থেকে আমাদের উপরে আজ কর্তিত হয়ে বরং গজব যেন ধেয়ে আসছে বন্ধুগণ আমাদের সকলকে এর থেকে পরিত্রাণের চেষ্টা করতে হবে উদ্যোগ নিতে হবে নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে কারণ রব্বুল আলমী কোরআন আল করিমে বলেছেন জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত নাস জলে আর স্থলে মানুষের হাতের কামাইয়ের কারণেই বিপর্যয় সৃষ্টি হয় জলে স্থলে অন্তরিক্ষে মানুষের কৃত অপরাধের কারণেই বিপর্যয় সৃষ্টি হয় যদিও রব্বুল আলমীর অন্য আয়াতে বলেছেন ওয়া আন কাসির অনেকগুলো থেকেই তিনি হয়তো ক্ষমা করে দেন কিন্তু বন্ধু কিছু কিছু অপরাধ আজ বালায় আম হয়ে সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে আসুন না আমরা এই বিষয়গুলো জানি নিজের আয়ের থেকে বিরত থাকি রব্বুল আলমিন আমাদের সকলকে অপরাধ মুক্ত সুন্দর জীবনের অধিকারী হওয়ার তৌফিক দিয়ে ধন্য করুন আমিন আর এই জন্যই আমাদেরই উদ্যোগ আমাদেরই উদ্যোগকেও রব্বুল আলমিন কবুল করুন আমিন বন্ধুগণ আজকে একটি অপরাধ নিয়ে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করব আর তা হলো নারী আর পুরুষের পোশাক আশাকে সাদৃশ্যতা অর্থাৎ পুরুষ যখন নারীর পোশাক পরবে আর নারী পুরুষের পোশাক পরবে এই যে পোশাক আশাকে নারী এবং পুরুষের পরস্পর বিপরীত ধর্মিতা পুরুষ নারীর মতো পোশাক আর নারী পুরুষের মতো পোশাক এটা হলো কবিরা গুণা আর এগুলো তো আমরাই উস্কে দিচ্ছি আমাদের মাঝেই চর্চা হচ্ছে বন্ধুগণ এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব যাতে নিজেরা বেঁচে থাকি সন্তান পরিবার পরিজনকে নিয়ে দেশ আর জাতিতেও এই বিষয়টি সত্যি অপরাধ হিসেবে গৃহীত হয়ে এর থেকে তৌবা করি জাতিগতভাবে আমরা সবাই আল্লাহ তৌফিক দিন আমাদের সবাইকে আমরা বলি আমিন বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাল আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আর আমাদেরকে পৃথিবীতে তার খালিফা হিসেবে পাঠিয়ে পৃথিবীতে আমাদের জন্য যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা তিনিই করেছেন যেমন রব্বুল আলমিন আদম আলী সালাতামকে জান্নাতে তৈরি করেছেন জান্নাতে তৈরি করে তাকে দুনিয়ায় জীবন পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন সবকিছু শিক্ষা দিয়েছেন সবকিছু দিয়ে দিয়েছেন আবার যখন জান্নাত থেকে তাকে দুনিয়ায় প্রেরণ করেছেন তখন দুনিয়ায় জান্নাতের ঊর্ধ্বাকাশের অবস্থান থেকে দুনিয়ায় নাজিল করেছেন আমাদের একান্ত প্রয়োজনীয় কিছু কিছু বিষয় এর মধ্যে অন্যতম অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো পোশাক রব্বুল আলমিন তা নিজে জান্নাত থেকে আমাদের জন্য নাজিল করেছেন ওর আনাল করিম রব্বুল আলমী বলেছেন তিনি নাজিল করেছেন আমাদের জন্য পোশাক আরবিতে বলে লেবাস লেবাস মানে পোশাক পরিচ্ছেদ গায়ের কাপড় এই পোশাক শিল্পকে জান্নাত থেকে নাজিল করেছেন দুনিয়ায় আমাদের জন্যে কি জন্যে রব্বুল আমিন বলেছেন ইউআরি সাউআতিকুমারিশান যাতে করে তোমরা তোমাদের নিজেদের লজ্জাস্থানকে নিজেদের দেহকে পাখির পালকের মতো সুন্দর দৃষ্টি নন্দন করে ঢেকে দিতে পারো এই যে পোশাক পোশাক শিল্প জান্নাতের শিল্প রব্বুল আলমিন যেমন নাজিল করেছেন আদম আলী হিসালকে জান্নাত থেকে পৃথিবীতে ঠিক এমনিভাবে পোশাককেও নাজিল করেছেন সুতরাং মাঝে মাঝে খুব আক্ষেপ লাগে যখন শোনা যায় পৃথিবীতে নাকি এমন আদি মানুষ ছিল যাদের সন্তান আমরা হয়েছি ওরা নাকি পোশাক পরতে জানত না মিথ্যা কথা কারণ আমাদের আদিবিতা আদম আলী সালাম রবুল আলমী জান্নাতে তাকে পোশাক পরিয়ে দিয়েছিলেন যদিও জান্নাতের পবিত্র পরিবেশে রব্বুল আলমিন কর্তৃক নিষিদ্ধ বৃক্ষের কাছে যাওয়ার কারণে অপরাধের কারণে আদম আলী সালাতামের গায়ের পোশাক খসে পড়ে গিয়েছিল জান্নাতে কিন্তু দুনিয়াতে তার সন্তান এবং তারই জন্য পোশাক নাজিল করেছেন আল্লাহ সুফান সুতরাং পোশাক শিল্প কোনো মানুষের তৈরি শিল্প নয় যা জান্নাত থেকে নাজিল হয়েছে আর মানুষ এবং মানুষের সৃষ্টির ইতিহাস যত প্রাচীন পোশাকের ইতিহাস তত প্রাচীন পোশাক নতুন কোনো বিষয় নয় তবে এটাও জেনে রাখা উচিত মানুষের সাথে শত্রুতার প্রথম বহিঃপ্রকাশ আর মানুষের অপরাধের প্রথম বাস্তবতার নাম হলো গায়ের পোশাক খসে পড়া যেটা জান্নাতে হয়েছিল আদম আলী সালাতাম শয়তানের প্ররোচনায় ইবলিস এবং আজাজিলের প্ররোচনায় যখন নিষিদ্ধ বৃক্ষের কাছে গিয়েছিলেন তার গায়ের পোশাক খসে পড়েছিল সুতরাং পোশাকের বিরুদ্ধেই প্রথম ষড়যন্ত্র হয়েছে আল্লাহর আইন লঙ্ঘনের ব্যাপারে প্রথম ষড়যন্ত্র হয়েছে আল্লাহর আদেশ লঙ্ঘন করতে হবে আর আল্লাহর আদেশ লঙ্ঘনের কারণে পোশাক পড়েছে পোশাক খসে পড়া অপরাধীর লক্ষণ যার গায়ে পোশাক নাই সে অপরাধী পাপিষ্ট বন্ধুগণ আজকের বর্তমান বাস্তবতায় বিষয়গুলো যদি আলোচনা করতে হয় খুবই বেদনা এবং কষ্টের সাথে বলতে হয় আজ যেন পৃথিবীতে আবার শয়তান আমাদের উপর বিজয়ী হয়েছে আর পোশাক আশাকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে তাই পোশাকের এই ষড়যন্ত্রে আমরা আক্রান্ত হয়ে ইমান আমান আখলাক সব হারিয়ে ফেলছি আর এই হারিয়ে যাওয়ার মূল ঠিকানার কারণ হলো যে কবিরা গুণা পোশাক দিয়ে যে ষড়যন্ত্র এটা কবিরা গুণা এটা ছড়িয়ে যাচ্ছে সর্বত্র সব জায়গায় বিভিন্নভাবে বন্ধুগণ সুতরাং পুরুষ পোশাক পরবে পুরুষের জন্য ফরজ তার সতর ঢাকা সতরটা হলো পুরুষের নাবির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কিন্তু সুন্দর আকর্ষণীয় ভালো করে পোশাক যদি পরতে চায় তাহলে পাঁচটি নীতিমালা ঘোষণা করেছে ইসলাম এক নাম্বার সতরটা ভালো করে ঢাকতে হবে দুই নাম্বার পোশাক পরতে গিয়ে অন্য কোনো ধর্মের সাদৃশ্য হতে পারবে না তিন নাম্বার পোশাক এমন হওয়া চাই যাতে বিপরীত লিঙ্গের পোশাক না হয় আর চতুর্থ পোশাক এত আটসাট হতে পারবে না যাতে শরীরের কাঠামো প্রকাশিত হয়ে যায় পঞ্চম পোশাক এমন হালকা হওয়া যাবে না যে মশারির মতো মশারির মতো হালকা পোশাক হওয়া যাবে না এই কুটগুলো যেমন পুরুষের জন্য ঠিক এমনি নারীর জন্যেও পোশাক সম্মান এবং মর্যাদার প্রতীক কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজ পোশাক তার সম্মান আর মর্যাদার অবস্থান হারিয়ে ফেলেছে আমাদের কারণে রব্বুল আলমিন জান্নাতের শিল্প নাজিল করেছেন আর আমরা বরং পড়ি আর পড়াই যে আমাদের পূর্বপুরুষ নাকি এমন ছিল যে ওদের নাকি গায়ে পোশাক ছিল না কাপড় পরতে পারত না জেনে রাখা উচিত যারা আদম আলী সালামের সন্তান তাদের বিশ্বাস করা উচিত আদম আলী সালাম কাপড়বিহীন ছিলেন না যারা হাওয়া আলী হাসালামের সন্তান বিশ্বাস করা উচিত হাওয়া আলী হাসালাম পোশাকবিহীন ছিলেন না কিন্তু আজ পাথরের যুগ অতীতের যুগ বলে বলা হয় না পোশাক পরত না মানুষ যেন এভাবে লজ্জাস্থান ঢাকত নাউদুবিল্লা আহমিদ আলী সম্পূর্ণ মিথ্যা কথা মানুষের ইতিহাস যত পুরাতন পোশাকের ইতিহাস তত পুরাতন মানুষ আর পোশাক এক এবং অভিন্ন কারণ মানব দেহের সৌন্দর্যের জন্য পোশাক গোপন অঙ্গ ঢাকার জন্যে পোশাক সম্মান আর মর্যাদার জন্য পোশাক শয়তান মানুষের পোশাকে আঘাত করে আর তাই আমরা দেখতে পাই জান্নাতে আদম আলী সালাম আজাজিল ইবলিস বা শয়তানের প্ররোচনায় ওর মিথ্যা বক্তব্যকে সত্য বলে ধারণা করার কারণে গ্রহণের কারণে নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন আর তাদের গায়ের পোশাক খসে পড়তে লাগলো লজ্জিত হলেন আদম আলী সালাতাম জান্নাতের বৃক্ষের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকতে চাইলেন ঢাকলেন এটা কোরআন কেরিম আল্লাহ উঠিয়ে দিয়েছে জান্নাতের বৃক্ষের ওয়ারাক বা বৃক্ষের পাতা দিয়ে ঢাকতে চাইলেন নিজের লজ্জাস্থান কোরআন আলী কেরিমের বক্তব্য সামনে আনলে কিভাবে মেনে নেওয়া যায় যে আমাদের পূর্বপুরুষ কাপড়বিহীন ছিল অপরাধের কারণে কাপড় খসে পড়েছে কিন্তু লজ্জাস্থান ঢেকে ফেলছে তাও গাছের পাতা দিয়ে তৌবা করেছেন রব্বুল আলমিন কবুল করেছে সুন্দর পোশাকে আচ্ছাদিত করে পৃথিবীতে পাঠিয়েছে সুতরাং বন্ধুগণ এই যে পোশাক আল্লাহর বড় নিয়ামত আজকে নতুন করে পোশাক দিয়ে শয়তান আমাদেরকে ধোকা দিচ্ছে ষড়যন্ত্র করছে সুতরাং বন্ধুগণ আর এই কথাটা সর্বজন বিদিত হওয়া উচিত পোশাক যত কমবে তত বেশি অপরাধের প্রমাণ এবং এটা আজকেও প্রমাণিত আজকের বিভিন্নভাবে সভ্যতার নামে আমরা যারা অসভ্য বটে ভদ্রতার নামে অভদ্র বটে তারাও যখন কোনো ভদ্র সভ্য অথবা কোনো রাজ রাজার চেহারা অবস্থান দেখাতে চাই এ প্রসঙ্গে আমরা আরও কিছু কথা আলোচনা করব সুতরাং বন্ধুগণ আমাদের সাথেই থাকুন একটি ছোট্ট বিরতির পর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় দেখতে কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্য প্রডিজি দাই অফ ইসলাম ফারেফ Naik I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ikkam braham dutya naste. Bhagwan ek hi hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Dekhun Kishore Taroka. প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম আমরা আমরা আলোচনা করছিলাম শয়তান আবার আমাদেরকে পোশাক আর পরিচ্ছদের অবস্থানে আঘাত করছে আর এই কথাটা সর্বজন বিদিত হওয়া উচিত পোশাক যত কমবে তত বেশি অপরাধের প্রমাণ এবং এটা আজকেও প্রমাণিত আজকের বিভিন্নভাবে সভ্যতার নামে আমরা যারা অসভ্য বটে ভদ্রতার নামে অভদ্র বটে তারাও যখন কোনো ভদ্র সভ্য অথবা কোনো রাজ রাজার চেহারা অবস্থান দেখাতে চাই দেখাই যে রাজা অনেক লম্বা বড় সুন্দর পোশাক পরে রয়েছেন ন্যাংটা নয় খাটো পোশাক নয় রাজা এবং তার পরিবারের লোকজন নারী হোক পুরুষ হোক যত ঢাকবে তত সম্মানীয় ঢেকে ঢুকে থাকাটাই সম্মানের আর মর্যাদার আমরাই দেখাচ্ছি অথচ আজ দুর্ভাগ্যজনক সত্য আমাদের মাঝে আমরা পুরুষ অনেকেই নারীদের মতো বেবাস নারীদের মতো পোশাক নারীদের মতো পরিচ্ছদ গ্রহণ করছি নওয়াজবিল্লাহ মিন্দা আলিক আর অনেক নারী পুরুষের মতো হতে চাচ্ছে ব্যাপারটা কি তাহলে এমন যে আমি পুরুষ হয়ে জন্ম নিয়ে খুশি নই যদি নারী হইতাম ভালো হতো আর তাই কানের দুল গলায় মালা লম্বা চুলের বেনি আল্লাহ লানত তাদের উপরে আবার অনেক নারী রব্বুল আলমী নারী করে জন্ম দিয়েছেন সে নারী হিসেবে জন্ম নিয়ে যেন খুশি না পুরুষের মতো গেঞ্জি প্যান্ট মাতার চুল পুরুষের মতো কেটে মনে হয় যেন সে নারী হয়ে অসন্তুষ্ট তার শরীরের টোটাল কাটাময় বাহিরে প্রকাশিত হচ্ছে আমরা তথাকথিত ভদ্রতার নামে তথাকথিত সভ্যতার আধুনিকতার নামে তা চালিয়ে যাচ্ছি বুদ্ধগণ এটা কি কোনো সভ্য সমাজে হতে পারে একজন নারী তার শরীরের কাঠামো প্রকাশ করবে তার নিজেরও তো লজ্জা থাকা উচিত নিজের কমন সেন্সও যদি থাকে যে আমি একজন নারী আমার শরীরের বিভিন্ন আকৃতি আর কাঠামো তা যে কেউ দেখবে আজকে দুর্ভাগ্যজনক সত্য এমনটা হচ্ছে কারণ শয়তান করাচ্ছে এটা কবিরা গুণা এ গুণায় লিপ্ত বিভিন্ন প্রক্রিয়ায় তা হচ্ছে ফ্যাশন নামে প্রচার করা হচ্ছে এটাকে উদ্বুদ্ধ করা হচ্ছে এটাকে বাবা তার মেয়ের জন্য কিনে আনছে স্বামী তার স্ত্রীকে দিচ্ছে স্ত্রীর সামনে স্বামী নারীর মতো সাপছে নারীর মতো গলায় মালা কানের দুল দিচ্ছে বন্ধুগণ পরস্পর পরস্পর এইভাবে পোশাকে আর আশাকে পুরুষ নারী নারী পুরুষ হচ্ছে আর এটা সামগ্রিকভাবে পরস্পর পরস্পরের সাহায্য সহযোগিতায় এটা কবিরা গুণা আর এর কারণে আমন আমান নিরাপত্তা সমাজ সামাজিকতা ধ্বংস হয়ে যাচ্ছে স্বাভাবিক ভদ্রাবোধ হারিয়ে মানুষ পশুত্বে পরিণত হচ্ছে পশু পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই বন্ধুগণ নারীদেরকে পুরুষের পোশাকে ছেড়ে দিচ্ছি একটু কি চিন্তা করে দেখছি বিবেক দিয়ে যে একটা নারী তার মাতৃত্বের সম্মান ধ্বংস করে দিচ্ছি একটি শিশু তার মাকে মা হিসেবে সম্মান করার জন্য যে মৌলিক অবস্থান প্রয়োজন তথাকথিত ফ্যাশনের নামে নারী যেখানে পুরুষের মতো সাজে ছেলে মেয়েকে বাবা ডাকবে না মা ডাকবে দুর্ভাগ্যজনক সত্য হয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ নারী যখন পুরুষের সাজে সাজে বেবিচার তখন বেড়ে যায় আর বেবিচার যে সমাজে বেড়ে যায় ওই সমাজে মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়ে এই পৃথিবীর স্বাভাবিক টিকে থাকাটা প্রস্তের সম্মুখীন হয়ে ওঠে আজকের পৃথিবীতে বিভিন্ন কালচার বিভিন্ন মিডিয়া বিভিন্ন প্রতিযোগিতা আর বিভিন্ন শো সামগ্রিক এই সব কিছু দিয়ে নারীদেরকে পুরুষ বানানো হচ্ছে আর পুরুষরা নারী হচ্ছে খুব বিনয়ের সাথে যদি প্রশ্ন করতে চাই আউধ কি একজন নারী পুরুষ হতে পারে আর আউধ কি একজন পুরুষ নারী হতে পারে জন্মগতভাবে আল্লাহ হুয়া তালা নারীর শরীরকে যে জন্যে তৈরি করেছেন সর্বশ্রেষ্ঠ যে কাজের জন্য নারীর শরীর তৈরি করেছেন তা হলো মা হওয়া আর মাতৃত্বের পূর্ণ দায়িত্ব পালনের উপযোগী করে রব্বুল আলমিন মায়ের দেহ নারীর দেহ তৈরি করেছেন নারী কি পারবে পুরুষের মতো সকল কঠিন কাজ করতে শুধু তাই না আজকের বিজ্ঞানে প্রমাণিত নারী সব দিক থেকে পুরুষের অর্ধেক রসুল সাল্লাম তো করেছেন নারী পুরুষের অর্ধেক এমনকি ব্রেল পাল্লায় উঠিয়ে মেপে দেখা হয়েছে নারী আর পুরুষের স্বাভাবিকভাবে একজন নারী পুরুষের অর্ধেক সুতরাং ওই নারী যদি পুরুষের মতো হতে চায় এটা হলো অযথা চেষ্টা অন্যায় চেষ্টা তার মানে মেকআপ লাগিয়ে বানর রাজা হওয়ার চেষ্টা কিন্তু মধ্যখানে বৃষ্টিতে ভিজলে বানর বানরই ও আর রাজা হওয়ার সুযোগ থাকে বন্ধুগণ আজকে ঠিক এমনটা শুরু হয়েছে আর এমনটা আমরা করছি নিজেদের পরিবারে ছোট ছোট মেয়েদেরকে ছেলেদের মতো পোশাক পরাচ্ছি বাচ্চাকালে যখন মেয়েটাকে ছেলেদের মতো পোশাক পরাচ্ছি বড় হয়েও মেয়েটা ছেলেদের মতো হতে চাচ্ছে আবার ছেলেটাকে মেয়েদের মতো সাজাচ্ছি ছেলে মেয়ে মেয়ের গলায় মালা ছেলের গলায় মালা মেয়ের কানে দুল ছেলের কানেও দুল শুধু তাই না মেয়েরা তো আজকে হাতে বালা পরা ভুলেই যাচ্ছে মনে হয় পুরুষরা এই দায়িত্বটা পালন করছে নবদুবিল্লাহ আহমেদ আলী যেভাবেই হোক নারী পুরুষের মতো সাজা আর পুরুষ নারীর মতো সাজা এটা হলো রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে লানত কবিরা গুনা সামাজিকভাবে তা আজ হচ্ছে আসুন না এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি আর একজন নারী তার শরীরের সম্মান মাতৃত্বের কারণে রক্ষা করবে এই স্লোগান নারী জাতিকে জানিয়ে দেই একজন নারী তার সমস্ত শরীরটাই ঢেকে রাখবে কারণ আল্লাহ সুফানা নারীর শরীরকে দুর্বল করে তৈরি করেছেন নারী দুর্বল কিন্তু এই দুর্বল শরীরের প্রতি আবার লুলুপ দুষ্ট পুরুষদের আকর্ষণ রয়েছে সুতরাং দুষ্ট পুরুষদের আকৃষ্ট করা থেকে নিজেকে রক্ষা করার জন্য নারীর পর্দা করতে হবে নারীর নিজের সেফের জন্যে রব্বুল আলমিন কোরআন কেরিমে বলেছেন যে নারী নিজেকে পর্দা করে ঢেকে রাখে ইউ ওরাফনা ফালা ইউজাইন এটা নারীর পরিচায়ক সুতরাং নারীকে কেউ উত্তক্ত করবে না বন্ধুগণ আজকে যারা উত্তক্ত হচ্ছে খোঁজ নিয়ে দেখুন এই জন্যে যে নারীটা উত্তক্ত হচ্ছে উত্তক্ত পুরুষকে করার সুযোগ সেই করে দিচ্ছে পোশাক আশাকে পুরুষের মতো সেজে সেজে বন্ধুগণ নতুন জাহাইলিয়াতের নতুন অন্ধকার যুগের আধুনিকতার নামে আধুনিক অন্ধকারের কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি অন্তত ফিলিংস নেই অনুভূতি নেই একজন স্বামী তার কি রুচি যে তার স্ত্রীর সকল শরীরের কাঠামো আরেকজন পুরুষ দেখবে এটা কেমন রুচি একজন বাবা তার সামনে তার মেয়ের শরীরের কাটামো আরেকজন পুরুষ দেখবে অন্য আরেকজন দেখবে বাবাটা দাঁড়িয়ে থাকবে ও মানুষ না ইতর প্রাণী আজ এই প্রশ্নগুলো খুঁজে বের করার সময় এসেছে কারণ এই কবিরা গুনায় লিপ্ত হওয়ার কারণে মানুষের মানুষত্ব হারিয়ে যাচ্ছে মন সত্য মিথ্যার পার্থক্য করার চেতনা ধ্বংস হয়ে যাচ্ছে পাপ স্বাভাবিক হয়ে যাচ্ছে বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে আল্লাহ সুফানাহলা কর্তৃক প্রদত্ত পোশাকের কুট মেনে চলি পুরুষরা নিজেদের সতর ঢেকে অন্য ধর্মের সাদৃশ্য না হয়ে শরীরের কাঠামো বের হয়ে যায় এমনটা না হয়ে মশারির মতো পাতলা না পরে নিজেকে সুন্দর আভিজাত্যের পোশাক পরি রব্বুল আলমিন যা যাকে যতটুকু নিয়ামত দিয়েছেন নিয়ামতের সুক্রিয়া হিসাবে নিয়ামতের বাস্তবতা হিসাবে নিজের জীবনে সুন্দর পোশাক পরি আর নারীরা নারীত্বের মর্যাদা রক্ষার জন্যে মাতৃত্বের মর্যাদা রক্ষার জন্যে সর্বোপরি শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্যে আর যত খাটো পোশাক তত বড় অপরাধী নিজেই নিজেকে অপরাধী হিসাবে পরিচয় না করানোর জন্যে সর্বোপরি কবিরা গুণা থেকে বাঁচার জন্যে পোশাক আল্লাহর নিয়ামত হিসেবে নিজের সৌন্দর্য প্রকাশ না করে নিজেকে ঢেকে রেখে ভদ্রতা এবং আভিজাত্যতার প্রতীক হিসেবে পোশাক পরি রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দিন আমিন আদামা আইন্দি ওয়ালাইন্দাল্লাহ আলিহি তাওয়াক্কাল তু ইলাইহুনিব আসসালামু আলাইকুম ওয়া وبركاته يحزنون আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV peace TV মানবতার সমাধান সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম সমূহ মেনে চলার গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও দিয়েছেন মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর বিন মুহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন হাদিসের হারুন হুসেনের উপস্থাপনায় দাবি মানুষ ধর্ম মানতে আল্লাহ কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়